ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় গানে গানে শোনহরে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনহরে ভাই ঢাকার পরিচয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় গানে গানে শোনহরে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনহরে ভাই ঢাকার পরিচয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় গানে গানে রে ভাই ঢাকার পরিচয় গানে গানে রে ভাই ঢাকার পরিচয় ঢাকা শহরের মেয়েরা চলে অনেক ফ্যাশন করে যুবক ছেলে দেখে দেখো না হাসি মুখে কি চোখ টিপি মারে ঢাকা শহরের মেয়েরা চলে অনেক ফ্যাশন করে যুবক ছেলে দেখে দেখো না হাসি মুখে কি চোখ টিপি মারে ওদের চলা ফেরা দেখে আমার ওদের চলা ফেরা দেখে আমার ওদের চলা ফেরা দেখে আমার লাগে মনে ভয় গানে গানে সোনরে রে ভাই ঢাকার পরিচয় গানে গানে সোনরে রে ভাই ঢাকার পরিচয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় গানে গানে সোনরে রে ভাই ঢাকার পরিচয় গানে গানে সোনরে রে ভাই ঢাকার পরিচয় ঢাকা শহরের রাস্তাঘাটে শুধু ময়লার গন্ধ চলতে গেলে ভাই যায় না চলা হয়ে যায় দম বন্ধ ঢাকা শহরের রাস্তাঘাটে শুধু ময়লার গন্ধ চলতে গেলে ভাই যায় না চলা হয়ে যায় দম বন্ধ একেই যদি বলে ঢাকার শহর একেই যদি বলে ঢাকার শহর একেই যদি বলে ঢাকার শহর ভীষণ লজ্জা হয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় ঢাকা শহর এসে কত জন কত ভেসে কামায় কত টাকা পেনসারটাই পরে মানুষের টাকা মেরে করেছে বাড়ি ঢাকা ঢাকা শহর এসে কত জন কত ভেসে কামায় কত টাকা পেনসারটাই পরে মানুষের টাকা মেরে করেছে বাড়ি ঢাকা টোকাই থেকে কেউ হয় মাস্তান টোকাই থেকে কেউ হয় মাস্তান টোকাই থেকে কেউ হয় মাস্তান নেতা গুরু মহাদয় গানে গানে শোনো রে বাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে বাই ঢাকার পরিচয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় গানে গানে শুনহরে বাই ঢাকার পরিচয় গানে গানে শুনহরে বাই ঢাকার পরিচয় চোরের অভাব নাই ঢাকা শহর বাই সাবধান চলা ফেরা নিয়ে যাবে টাকা পকেট করে ফাঁকা করবে দিশে হারা চোরের অভাব নাই ঢাকা শহর বাই সাবধান চলা চলাফেরা নিয়ে যাবে টাকা পকেট করে ফাঁকা করবে দিশে হারা সাবধানে করবে চলাফেরা সাবধানে করবে চলাফেরা সাবধানে করবে চলাফেরা এখানেই থাক নয় গানে গানে সোনরে বাই ঢাকার পরিচয় গানে গানে সোনরে বাই ঢাকার পরিচয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে সোনরে বাই ঢাকার পরিচয় প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিশিষ্ট গীতিকার সুরকার ইসলামী সঙ্গীত শিল্পী আব্দুল কাদের বিপ্লবীর কথা সুর ও কণ্ঠে একটি চমৎকার জাগরণী সঙ্গীত